আবু সালামাহ রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন একবার আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহকে দেখলাম তিনি ইজাজ সামা উন শাক্কত সুরাহ তিলওয়াত করলেন এবং সাজদা করলেন আমি জিজ্ঞেস করলাম হে আবু হুরাইরা আমি কি আপনাকে সাজদা করতে দেখিনি তিনি বললেন আমি নবী সাল্লাহ সাল্লামকে সাজদা করতে না দেখলে সাজদা করতাম না